আমরা বর্তমানে সুন্নত পালনে হ্যাঁ অনীহা প্রকাশ করছি কিন্তু সাবেক রামের মধ্যে সুন্নত পালনে কত উৎসাহী তারা ছিলেন এবং তারা বাস্তবে এটার নমুনা অনেক দেখিয়েছেন এরকম কিছু নমুনা যে সাবেক রামের মধ্য থেকে যে যারা সুন্নত পালনে খুবই উৎসাহী ছিলেন তাদের নমুনা কয়েকটি তুলে ধরার চেষ্টা করব প্রথম নম্বর সুন্নত পালনের যে নমুনা সাবেক রামের মধ্যে সেটা ইমাম মুসলিম তার বিশুদ্ধ গ্রন্থে উল্লেখ করেছেন যে নোমান ইবনে সালিম আমর ইবনে আউস থেকে একটি হাদিস বর্ণনা করেন তিনি বলেন যে حدثني عنبسة بن أبي سفيان قال سمعت أم حبيبة تقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى اثنتي عشرة ركعة في يوم وليلة بني له بهن بيت في الجنة এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে সাতশত আঠাশ হাদিসের মধ্যে হ্যাঁ, আপনার আমর ইবনে আউস রাদিয়াল্লাহু বলেন যে আমাকে হাদিসটি বর্ণনা করেছেন আমবাসা ইবনু আবি সুফিয়ান তিনি বলেছেন যে তিনি শুনেছেন উম্মা হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে যে উম্মা হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু থেকে হাদিসটি শুনেছি তিনি বলেন যেই ব্যক্তি হ্যাঁ, দিনে এবং রাতে 12 রাকাত হ্যাঁ, নামাজ পড়বে এটা ফরজ ছাড়া বারো রাকাত নামাজ পড়বে তার জন্য এই বারো রাকাতের বিনিময়ে জান্নাতে একটি ঘর বানিয়ে দেওয়া হবে তার জন্য হ্যাঁ বানানো হবে একটি ঘর এই হাদিসটা শোনার পর হজরত হ্যাঁ, উম্মে সালাম কি মনোভাব পোষণ করতেছেন সেটার প্রতি হ্যাঁ সেটা আমরা একটু শুনে নেই তিনি বলছিলেন যে যে হাদিস শোনার পর আমি আর কখনো হম এই শূন্যটাকে পরিত্যাগ করিনি এই বারো রাকাত পড়া কখনো হাত ছাড়া করিনি তেমনিভাবে বর্ণাকারিণী যেরকম বলেছেন এরকম আম্বাসা হ্যাঁ, তিনি বলেন যে ফামা নামিন উম্মে হাবিবা যে আমিও যখন এই হাদিসটা উম্মে হাবিবা রাজি আল্লাহ থেকে শুনেছিলাম তখন থেকে এই সুন্নারটা কখনো পরিত্যাগ করেনি এরকমভাবে আমার আউসরাদি আল্লাহ তিনি বলেন মা তারাকুহন্না নামিন আম্বাসাতা বলে যে আমিও এই হাদিসটা আম্বাসা থেকে শোনার পর আমি এই হাদিসের উপর আমল করা মানে এই বারো বরকাত সুন্নতের উপর আমল করা কখনো করেনি নোমান ইবনে সালেম যিনি আমার ইবনে থেকে বর্ণনা করেন তিনিও বলেন যে মা তারাকতুহুন্না মিন আমর ইবনে আউসিন যে আমিও এই 12 রাকাত সুন্নত পড়া যখন এই হাদিসটা শুনেছি আমার ইবনে থেকে তখন থেকে এই সুন্নতের উপর আমল করা ছাড়েনি তাইলে সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলের সুন্নত জানার পর আমল করতেন সেটার একটা নমুনা আমরা দেখিয়েছি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে আমর ইবনে আউস রাদিয়াল্লাহু আমল থেকে থেকে আম্বাসরাদিলাত আমল থেকে এবং নোমান ইবনে সালেম হ্যাঁ, রাহমুল্লাহর আমল থেকে সেটা অবশ্যই আমরা হ্যাঁ, নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন ওয়াসাল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন